আমি জানি যে অনেকেই এ সম্পর্কে জানেন আসুরায় কি হয় সবচেয়ে বড় যে বিষয়টা আসুরার দিনে করা হয় একটা তাজিয়াবাহী একটি মিছিল আসুরার দিনে বের হয় যে মিছিলটাকে মিছিলটাতে কি হয় এক নম্বর হলো ওখানে তাজিয়া নামে একটা জিনিস বহন করা হয় তাজিয়া যাটাকে বলা হয় যেটাকে বলা হয় হজরত হুসাইন রাজিউল্লাহ আনহু এবং হাসান রাজিউল্লাহ আনহু তাদের দুজনের কবরের প্রতিকৃতি ইসলামে যার কোনো নজির এবং নমুনা দৃষ্টান্ত নেই কারো কবরের প্রতিকৃতি নিয়ে এই কবরের সাথে যে সকল আচরণ করা হয় বিভিন্ন অঞ্চল ভেদে এর সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই এটাও ইসলাম ধর্মে নিষিদ্ধ কাজ পাশাপাশি এই সুখ মিছিলে যা করা হয় গাল চাপড়ানো হয় মুখে আঘাত করা হয় বুক চাপড়ানো হয় বুকের পোশাক খুলে রাখা হয় বুক ছেঁড়া হয় সুখের প্রতীক হিসেবে শরীরে অস্ত্র দিয়ে আঘাত করা হয় নানাভাবে চিৎকার কান্না রুল মাতম এবং দলবদ্ধ দলবদ্ধভাবে কান্নাকাটি চিৎকার হৈহুল্লোর মাতম সুখ গাওয়া হয় এই সবগুলো বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কোনো মুসলমান সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করবে না দেখতেও যাবে না এবং যারা ভুলে আছে তাদের থেকে তাদেরকে এখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে আমি শুধু নমুনা স্বরূপ কয়েকটি হাদিস আপনাদেরকে শুনাই সহি বুখারি বারোশো সাতানব্বই নম্বর রেবায়ত নবীজির চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে রেওয়ায়ত তিনি বলেছেন রসুল উল্লাহ সাল্লাম ইরশাদ করেন মুসলিম শরীফে বর্ণনা আছে নবীজি বলেন সে আমার দলভুক্ত নয় আমার থেকে বিচ্ছিন্ন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই যে মুখ চাপড়ায় গাল চাপড়ায় সুখ প্রকাশের নামে যে বুকের কাপড় ছেড়ে ফেলে সুখ প্রকাশের নামে যে সুখ প্রকাশের নামে জাহিলিজের মতো কথা বলে শোক শোক প্রকাশের বিভিন্ন কথা কান্নাকাটি চিৎকার হৈহুল্লোর এগুলো করে সে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এর আগের বর্ণনায় বারোশো ছিয়ানব্বই নম্বর বর্ণনায় নবী করিম সাল্লাম ইরশাদ করেন নবীজি বারি উমিনালেকা হালেকা যে সুখ প্রকাশের জন্য চিৎকার করে কান্না করে গাল চাপড়ায় মুখ চাপড়ায় যে সুখ প্রকাশের নামে মাথা কামিয়ে ফেলে এবং যে সুখ প্রকাশের নামে কাপড় ছেড়ে ফেলে সে নবী নবী সাল্লাহ তার থেকে দূরে সে নবীজি থেকে বিচ্ছিন্ন এর সাথে নবী করিম সাল্লামের কোন কোনো সম্পর্ক নেই নারীদেরকে সমাবেশ করে একসাথে দলবদ্ধভাবে কান্না করা তিরমিজি শরীফের সুনানো তিরমিদি এক হাজার নম্বর রিবায়ত বাবু মা জাফি কারাহিয়াতিন নৌহ ওখানে আছে মোহাম্মদ বিন আল কোরাদির ইন্তেকালের পরে তার আত্মীয় স্বজনরা কেউ কেউ জাহিলি যুগের মতো একসাথে সমবেত হয়ে কান্নার আয়োজন করছিল তখন মুগির আবিন শোভা মিম্বরে দাঁড়িয়ে সাঈদ আল মিম্বার দাঁড়িয়ে বলছেন ইসলামে নিয়াহা এ সমবেত কান্না সুখ প্রকাশ মাতম করা এর কোনো সম্পর্ক নাই এটা আসলো থেকে এটা তো জাহেলি সম্পর্ক জাহেলি তরিকা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলহ সুনাল কুবরায় অনেক বর্ণনা এই জাতীয় উল্লেখ করেছেন এবং শাহি রহমতুল্লাহ এই শব্দেই বলেছেন আকরাহুল মাতাম মাতম করা সম্মিলিতভাবে একসাথে একত্র হয়ে কান্নাকাটি সুখ প্রকাশের এই বিধান ইসলাম ধর্মে নেই এই সুখ প্রকাশের এই রীতিটা ইসলাম ধর্মের থেকে অনেক দূরে এই জন্য ইসলাম ধর্মে এটা সম্পূর্ণই নিষিদ্ধ দ্বিতীয় কেউ কেউ আশুরাকে এবং আশুরা সহ পূর্ববর্তী দশ দিন বা পুরা মহরম মাসকে এটাকে সুখের মাস এবং সুখের পোশাক পরা এবং সুখ প্রকাশের নানা রকমের পদ্ধতি মনে করে থাকেন এর থেকে এটাও মনে করে থাকেন যে আশুরায় মহরম মাসে বা আশুরায় এই দিনগুলোতে বিয়ে বিয়ে চলে না বিয়ে করা যায় না বিয়েতে অশুভ এ অশুভতা বহন করে এটার সাথেও ইসলামের কোনো সম্পর্ক নেই বরং ইতিহাস থেকে জানা যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের বিয়ে হাদুদ খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার বিয়েটাও হয়েছিল এই আসুরার দিনে এবং তার কোনো কোনো মেয়ের বিয়ে সম্পর্কে একাধিক বর্ণনা আছে দুইজন মেয়ের সম্পর্কে এই বর্ণনা পাওয়া যায় তাদের বিয়ে হয়েছে মহারম মাসে মহারম মাসে হয়েছে তো এরকম বিয়ের বিষয়ে এই ধারণাটাও অমূলক বরং বিয়ে হলো আল্লাহ রসুল সাল্লা সুন্নত এজন্য কোনো সময়ে কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত নেই যে কোনো মাসে যে কোনো সময়ে বিয়ে করতে পারে বিয়ের বরং হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাহ যখন এসেছেন তখন মানুষ সাউল মাসে বিয়ে করাটাকে অশুভ অকল্যাণ মনে করত হজরতে আয়সা রাজি আল্লাহ আনহা নিজেই বললেন সাউয়ালে বিয়েকে অকল্যাণ মনে করা এটা ভুল বরং আমার বিয়ে হয়েছে সাউয়াল ফাইউ নিসা রসুল্লাহ ইসলাম আহদা আইন্দাহু নবীজির কোন স্ত্রী আমার চেয়ে বেশি সৌভাগ্যবান আমি সবলে বিয়ে করে ভাগ্যবতী হয়েছি এই মাস এই দিন এই সময়কে শোকের দিন আখ্যায়িত করা শোকাবহ দিন মনে করা এটা ঠিক নয় আসল ঘটনা হল সঈদুল হজরত হুসাইন রাজুল শাহাদতের পরে দুইটা বিভ্রান্ত ইসলাম থেকে বিচ্ছিন্ন দুইটা দল দুই প্রান্তে চলে গিয়েছে একটা হলো শিয়া তারা হুসাইন রাজুল ভালোবাসার নামে এই দিন আশুরার দিন মহরম এগুলোকে শোকের দিন বানিয়ে নিয়েছে আরেকটা দল হল হুসেইন রাজিনুর বিরোধী দল তারা আশুরার এই দিনটাকে আনন্দের বা মহরমকে আনন্দের সুখের ঈদ বানিয়ে নেওয়ার মতো করে ফেলেছে দুই দলই বিচ্ছিন্ন বিভ্রান্ত ইসলামের আসল তরিকা আসল পদ্ধতি হল যে সৈয়দনা হুসেইন রাজিনুর শাহাদ এটা দুঃখজনক এটা দুঃখের বিষয় মর্মান্তিক কঠিন এরা আমরা যারা সৈয়দুল হোসেনের মহব্বত পরিপূর্ণ রাখি কিন্তু তাই বলে এই দিন সুখের দিন বানিয়ে নিয়ে এটাকে এটাকে অশুভ বানিয়ে ফেলতে হবে এটাও ঠিক নয় আবার এই দিনকে ঈদের দিন বানিয়ে খুশির বানাতে হবে এটাও ঠিক নয় বরং আশুরার যে মর্যাদা আগে ছিল তাই বহাল থাকবে আশুরা রোজা রাখবে দোয়া করবে তৌবা করবে আশুরার মর্যাদা সম্মান রক্ষা করবে এটাই হবে আসল সন্না এবং রসুল্লাহ সাল্লা ইসলামের তরিকা